আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু ওনস্তাহু ওনস্তাফিরু ওন আউদুবিল্লাহ মিন শুরুর আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর শুভেচ্ছা বিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাহর তহাবি রহমতুল্লাহ আলাই বিরচিত বয়ান ও আকিদা তাহলসুল জামা আহলসুনতুল জামাতের আকিদা এই গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটির মধ্যে তিনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে এসেছেন সেগুলোর ব্যাখ্যা আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছিলাম আমরা আলোচনা করতে এমন জায়গায় এসেছি যেখানে তিনি আলোচনা করছিলেন তাহিদুল লোহিয়া সম্পর্কে গত পর্বে আমরা আলোচনা করেছি যে তাওহিদুল উলুহিয়া বলতে কি বোঝানো হয় এবং উলুহিয়া আসলে এবাদত অর্থে ব্যবহৃত হয় আর এবাদতের বিভিন্ন কখন এবাদত হয় যে কোনো কাজ আল্লাহর জন্য এবাদত হিসেবে পরিগণিত হয় সেই জিনিসটি আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি এ পর্বে আমরা আলোচনা করতে চাই যে এবাদতে তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য রবীন্দ্র রাসুলগঞ্জ যোগাযোগ এসেছেন এবং তাদের এই দাবিটাই ছিল মুখ্য দাবি অন্য দাবিগুলো তারা এটার শাখা প্রশাখা বা তার কোনো অর্থ হিসেবে বা তার কোনো দাবি হিসেবে তারা আলোচনা করেছেন তারা প্রথমেই এই জিনিসটাই উম্মতের কাছে তাদের উম্মতের কাছে এই দাবিটাই করেছেন এর কারণ হচ্ছে তাহিদুর রুবিয়া যে ব্যক্তি স্বীকৃতি দিবে সে তাকে অবশ্যই তাহিদুর লোহিয়া মানতে হবে কারণ তাহিদুর রুবিয়ার দাবি হচ্ছে যে ইলা হিসেবে আল্লাহকেই মানবে এর কারণ আপনি বুঝতে পারেন যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাকে রিজিক দেন আল্লাহ তালা তার মালিক আল্লাহ তালা তার সবকিছু পরিচালনা করেন এবং তার ভালো মন্দ সবকিছু তিনি দেখাশোনা করেন এবং তাকে মৃত্যু দেন জীবন দেন এসব কিছু যে ব্যক্তি মেনে নিবে এগুলো সবই হচ্ছে তাহিদুর রবিয়া আমরা আগে আলোচনা করেছি যে ব্যক্তি এগুলি মানবে তার অর্থ হচ্ছে যে যিনি আমাকে কাজগুলো সমস্ত কিছু আমার পরিচালনা করেন আমার সবকিছু দেখাশোনা করেন আমাকে দুনিয়াতে এনেছেন যিনি আমার আবাদত আমার নিবেদন তার কাছেই হবে আমি তার কাছে সবকিছু চাইবো কারণ আর কেউ আমার কিছু করতে পারে না অন্য কিছু করতে পারবে না একমাত্র তার কাছেই আমি বিনয়ী হব তাকে আমি ভালোবাসবো এটা দাবি এটাকে বলা আরবিতে ইস্তিলজাম সুতরাং বোঝা গেল যে তাহিদুর রুবিয়া ইস্তালজিম তাহিদ আল লোহিয়া যে ব্যক্তি আল্লাহকে রব মানবে সেটা দাবি করে সেই রব মানার দাবি হচ্ছে যে একমাত্র তারই আবাদত হবে অন্য কারো আবাদত করা যাবে না অন্য কারো আবাদত করা যাবে না কোরআন করিম আল্লাহ তালা এই কথাটি বারবার উল্লেখ করেছেন কখনো তিনি আল্লাহ তালা বলেছেন যে যে আয়ুশরিকুন মালা ইয়াখলুকু সাই আহম ইউকলাকুন সুরা আরাফের একশো একান্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন যে তারা কি আয়ুশরিকুন মালা ইয়াখলুকু সাইয়ান তারা কি আবাদতে এমন লোকদেরকে শরিক করছে যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না অর্থাৎ সৃষ্টি করতে যারা পারে না তারা তো অপারক এই মূর্তিগুলো এই মানুষগুলো বা এই অলিগুলো বা এই যারা তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না সৃষ্টি করে আল্লাহ তালা তো তারা এদের এদের এদের দ্বারা আমার সাথে কেন শরিক করে এদেরকে এদেরকে নিয়ে এসে কেন আমার কাতারে দাঁড় করায় এদেরকে নিয়ে এসে কেন আমার সমকক্ষ দাঁড় করায় কেন তাদের আমার আবাদত তাদেরকে অংশ আমার আমার অংশ তাদেরকে দেয় এটা আল্লাহ তালার কথা যে আয়ুষরিকুনা মা আলা ইয়খলুকুসাই অহম ইয়খলাকুন তারা কি এমন জিনিস দিয়ে শরিক করছে আমার সাথে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না বরং তাদেরকে তো সৃষ্টি করা হয় অর্থাৎ এদের কখনো মূর্তি তৈরি করা ব্যক্তি নিজেই তৈরি করে আবার কখনো কখনো এরা দুনিয়াতে আসে আবার চলেও যায় সৃষ্টি করে আল্লাহ তালা তাদেরকে তো এদের আবাদ কেন করা হয় এরা তো অপারক যদি তারা এতই পারঙ্গম হতো তাহলে তারা তো মৃত্যু মারা যেত না তারা দুনিয়াতে থাকতো এবং তাদের কোনো অসুখ হতো না রোগ হতো না তারা আগে আগে থেকে আসতে পারতো কিন্তু না তারা সুনির্দিষ্ট সময়ের আগেও আসতে পারবে না আর পারেনি এবং সুনির্দিষ্ট পরেও যেতে পারবে না আগে এর মধ্যে তাদেরকে চলে যেতে হবে তাদের সীমিত ক্ষমতা সীমিত তারা অপারক সব দিক থেকে তারপরেও তাদের তোমরা কেন আবাদত করো এটি আল্লাহ তালা এটা দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে তাহিদুর রব তাহিদুর রুবিয়া রব হিসেবে যদি তোমরা আমাকে মেনে থাকো স্রষ্টা হিসেবে তাহলে আবাদত আর কাউকে তোমরা দিও না অন্য হয়তো আল্লাহ তালা বলছেন আফমা ইয়াখলকু কামা আল্লাহ ইয়াখলকু আফালা সুরা আন্নাহালের সতেরো নম্বর আয়ত আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেন তিনি কি এমন এমন কারো মতো যে সৃষ্টি করতে পারে না আফলা তাদের কারণ একটু কি চিন্তা করবে না একটু নসিহত নিবে না উপদেশ গ্রহণ করবে না অর্থাৎ যারা সৃষ্টি করে আর করে না এক সমান হইতে পারে না তোমরা দাবি করছো যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কোরআন কারিম বহু জায়গায় সেটা এসেছে যখনই তাদেরকে বলা সাল তোমান খালাকা সামাওয়াত তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে কে আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ তারা অবশ্যই বলবে আল্লাহ তালা এটি আল্লাহ তালা বলছেন যে যিনি সৃষ্টি করা যিনি সৃষ্টি করেন এক সমান কিভাবে করো তোমরা আল্লাহ তালা সৃষ্টি করেন তোমাদেরকে তোমাদের রিজিক দেন তোমাদের মালিক তিনি তোমাদের ভালো মন্দ তিনি করে দেন তোমাদের নিয়ন্ত্রণ করেন সবকিছু তিনিই করেন অথচ তোমরা আবাদত করো অন্য কারো তাহলে তোমরা তো একশো এক পাতার এক কাতার দাঁড় করিয়ে দিলে যারা সৃষ্টি করে যিনি সৃষ্টি করে আর যারা সৃষ্টি করে না তাদেরকে এক সমান এক পাল্লা কিভাবে তোমরা নিয়ে আসতে পারো আফলাতে যাক কারণ তোমাদের একটু উপদেশ গ্রহণ করবে না আল্লাহ তালা এই জন্য দেখাচ্ছে এটা দিয়ে বুঝতে চাচ্ছেন যে তাহিদুর রুবুবি আর রহ হিসেবে খালক হিসেবে যে আল্লাহকে মেনেই থাকো তো আবাদত অবশ্যই তার জন্য করতে হবে এটা একটা দাবি আল্লাহকে খালেক মানার দাবি হচ্ছে একমাত্র আবাদত তারই করবে আর কারো আবাদত করবে না এটা হচ্ছে দাবি দেখুন আরেকটি আয়তা আল্লাহ তালা বলছেন কুল্লাউকান মাহু আলিহাতুন কামা বলুন হে নবী লাহু মারাহু আলিহাতুন যদি আল্লাহর সাথে আরো অনেকগুলো ইলাহ থাকত কামায়াকুলুন ইয়াকুলুন যেমন তারা বলে থাকে তাগাউ ইলাহ আরশে সাবিলা তাহলে তারা আর্শের অধিপতির দিকে ধাবিত হতো কি জন্য ধাবিত হতো কি জন্য ধাবিত হতো এরা দুটি মত আছে এর আগে আমরা বুঝি নেই এটা যে যদি ইলাহ থাকতো আরশের অধিপতির দিকে তারা ধাবিত হতো অর্থ হচ্ছে আরশের অধিপতির মালিক হচ্ছে আল্লাহ তালা তার সমকক্ষ হওয়া জরুরি যদি এরকম হতো যে ইলা তাহলে তারও একটা আর্শ থাকবে তারও একটা দুনিয়া থাকবে তারও একটা সৃষ্টি থাকবে তাদের সৃষ্টি নাই দুনিয়া নাই আলাদা কিছুই নাই আর্শ নাই তাদের ক্ষমতা নাই তারপরেও তাদেরকে তোমরা কেন আবাদত করো এটা সবই প্রমাণ করছে যে তাহিদুর রুবিয়া তাহিদুর রুবিয়া তাহিদুর উলুহিয়াকে উলুহিয়ার দাবিকে প্রতিষ্ঠিত করে যে ব্যক্তি আল্লাহকে একমাত্র রব মানবে তিনি তাকেই স্রষ্টা মানবে এবং তিনি আমাদের রিজিক দেন এটা মনে করবে এবং মনে করেন বিশ্বাস করবে এটা যে তিনি আমাদের জীবন মৃত্যু আমাদের দিয়ে থাকেন এবং তিনি আমাদের সবকিছু পরিচালনা করে থাকেন সে অন্য কারো কাছে ধর্ণা দিতে পারে না সে একমাত্র আল্লাহরই আবাদত করবে এটাই হচ্ছে এটাকে বলা হয় তাহিদুর রুবিয়া ইয়াস্তালজেম তাহিদ আল উলুহিয়া যে তাহিদুর রুবুবিয়া আল্লাহকে রবমানা এরা দাবি করে যে আল্লাহরই আবাদত করতে হবে আর কারো আবাদত করা যাবে না এই আয়াতের অর্থ আমরা আরেকবার করবো এই জন্য আয়টির অর্থের ভিতরে অনেকে বিতর্ক তৈরি হয়েছে এবং ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আয়টি হচ্ছে এটা যে আল্লাহ তালা বলছেন কুল হে নবী বলুন লৌকান মাহু আলিয়াতুন যদি আল্লাহর সাথে আল্লাহর সাথে অন্য আরো অনেক ইলাহ থাকতো ইলাহার কথা বলা হয়েছে রব বলে নাই অনেক ইলা থাকতো অর্থাৎ দুনিয়াতে আরো বহুত ইলা থাকতো মাহবুদ থাকতো তাহলে কি হতো কামা ইয়াকুলুন যেমন তারা বলে থাকে ইজাল্লাব তাকা ইলা জিলা আর্শের সাবিরা তাহলে তারা আর্শের অধিপতির দিকে তারা তালাশ করত কি তালাশ করত এটা দুইটা অর্থ আছে কেউ কেউ বলেছেন যে তারা আর্শের অধিপতিকে পরাজিত করে আরেকটা আর্শের অধিপতি মালিক হতো বা তারা তাকে কারণ একসময় দুই রাষ্ট্রপ্রধান থাকতে পারে না এক রাষ্ট্রপ্রধান বলে যে আমি রাষ্ট্রপ্রধান উনি রাষ্ট্রপ্রধান হয় না কোন রাষ্ট্রে বরং এমন হতে পারে যে একজন একজন অধীন যদি তার কথা শুনে তার তার অধীন আর কথা না শুনলে তাহলে তার অধীন নয় পরস্পর অবশ্যই ঝগড়া লাগবে একে অপরকে পরাজিত করার জন্য প্রচেষ্টা চালায় থাকবে এটাই হচ্ছে প্রমাণ করে যে পৃথিবীতে আর কোনো রব নেই এটা হতে পারে এক অর্থ দ্বিতীয় অর্থ যেটা সমস্ত সালহীন যে আয়টি দ্বিতীয় অর্থ করেছেন এটা যে এখানে এটা বলা হয়নি যে আশর অধিপতিকে পরাজিত করার জন্য তারা ধাবিত হবে এটা বলা হয়নি বরং বলা হচ্ছে যে তারাই খুঁজত যে কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় তখন অর্থাৎ যদি দুনিয়াতে আরো ইলাহ থাকতো তো তারাই আল্লাহর নৈকট্যের জন্য পাগল হয়ে যেত অথচ নৈকট্য অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়তো অথচ তোমরা মনে করতো এদেরকে ইলা এরা তো ইলা নয় এরাই আল্লাহর নৈকট্যের জন্য ব্যস্ত হয়ে পড়ছে যেমন আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন উলাই কেলজিন ইয়াবতাগুন ইয়াদ উলাই কেলজিন ইয়াদুন ইয়াবতাগুন রবিন ওয়াসিলা তা আইয়ুহম আকরাবু ইয়াজুন রহমাত আদাবা ইন আদাব রবিকে কানা মাহদুরা কিছু লোক হাদিসে এসেছে এরকম রসোল্লা সাল্লাহামের বর্ণায় এসেছে কিছু লোক যে আবাদত করত কিছু মাহবুদের কিন্তু কিছু কিছু কিছু লোক কিছু জিনের আবাদত করত যে সেই জিনগুলো ইসলাম গ্রহণ করেছে অথচ যারা মানুষ তারা জানতে পারল না যে তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে তারাই আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ নৈকট্যের জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে ওই মানুষগুলো বেকুফের মতো ওই জিনগুলোর আবাদত জিনগুলোই আল্লাহর আবাদ করছে অর্থাৎ জিনগুলোর আবাদ করতেছে জিনগুলো আল্লাহর আবাদ করতেছে অথচ এই মানুষগুলো এটা না বুঝে আল্লাহর আবাদ না করে জিনের আবাদে লিপ্ত রয়েছে সেই জিনগুলি যেহেতু মুসলিম গ্রহণ করেছে তারা আল্লাহর আবাদে লিপ্ত রয়েছে তাদের উচিত বোঝা যে আমরা কি পাগলামি করছি অথচ এটা না করে তারা জিনগুলোর আবাদ রত রয়েছে তো এক কিছু এটা আল্লাহ তালা এই আয়াত এটাই বুঝাতে চেয়েছেন যদি দুনিয়াতে ইলাহ থাকতো আর অনেকগুলো ইলাহ তাহলে কি করতো তারা যদি থাকতো তারাও আল্লাহ তালার নৈকট্য অর্জনে পাগল হয়ে যেত যে আমি আমরা আসলে ইরা নই আমরা আসলে মাবুদ নই আমরা আসলে আমরা আসলে মাখলোক আমরা সৃষ্ট আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন অর্থাৎ এটাকে বলে ইমতেনার বলা হয় লাও হরফে ইমতেনা আল অর্থাৎ এটা হওয়া জরুরি নয় যে এটা হবে মানে একটা কিছু না যেমন বলে যে হাদিসি আসর রসোল্লা সাল্লাহ ইসলাম বলেছেন যে যদি সে আল্লাহকে ভয় নেয় রাজুল আবদুল্লাহ না লাম লাম লাম লাউ লাম লাম লাম ইয়াসি যে আবদুল্লাহ কত না ভালো যদি আল্লাহর যদি আল্লাহর ভয় নাও করতো আল্লাহর নাফরমানি করতো না কিন্তু সে আল্লাহর ভয় করে তো লাও দ্বারা অর্থ এই নয় যে এটা হাসিল হতে হবে বা এটা হতে হবে এমন জরুরি না এখানেও তাই বলা হচ্ছে যে এরা ইলাহ যদি থাকতো তোমরা মনে করছো আসলে কোনো ইলাহ নেই যাদেরকে মনে করতেছো ধরে নিচ্ছ তারাও আল্লাহ সন্তুষ্টি আল্লাহ তালার কাছে সন্তুষ্টি বিধানের জন্য আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ তালার নৈকট্য পাওয়ার জন্য পাগল পারা হয়ে যেত তো তোমরা কেন এইগুলির পিছনে ঘুরতেছ এই মানুষগুলোর পিছনে এদেরকে ইলা বানিয়ে নিচ্ছ যেমন অরজাইর যেমন ইসা যেমন এই জাতীয় আরো যাদেরকে মানুষ ইলা হিসাবে চিত্রিত করেছে যুগে যুগে বিভিন্ন সময়ে অলিদেরকে ইলা বানিয়ে নিয়েছে আবার অনেক সময় দেখা গেছে কোনো নবীকেও ইলা বানিয়ে নিয়েছে কখনো কখনো দেখা গেছে কোনো মূর্তি বা কোনো ফেরিস্তা কোনো এই জাতীয় কোনো আকাশের কোনো বড় যেমন চাঁদ সূর্য এগুলিকে ইলা বানিয়ে নিয়েছে এ সবই তো আল্লাহর সৃষ্ট এগুলিকে কেন ইলা বানাবে এই কথাগুলো এই আয়তের তাফসির থেকে স্পষ্ট বোঝা যায় তাহলে এখানে একটি বিরাট জিনিস হচ্ছে এই আয়াতের তাফসির এটাই বোঝানো হবে যে এই আয়তের তাফসিরে যে এরা দুইটা অর্থ একটা অর্থ কেউ কেউ করেছে এটা যে যদি এখানে ইরা আরেকটা থাকতো তাহলে আল্লাহর সাথে ঝগড়া লেগে যেত এবং আল্লাহকে আল্লাহ আল্লাহকে পরাজিত করার জন্য লেগে যেত এটা কোনো আসল সঠিক অর্থ নয় সঠিক অর্থ হচ্ছে এটা যে এখানে যদি তোমরা যাদেরকে ইলাহ মানছো এরকম কোনো ইলাহ নেই যদি ধরেই নেই তোমরা যাদেরকে বলছো এরা ইলা তারাও কিন্তু দেখো আল্লাহ তালা নৈকট্য অর্জনের জন্য পাগল হয়ে গেছে তো তোমরা কেন আল্লাহর এবাদতে লিপ্ত হচ্ছ না তোমরা কেন এদের এবাদতে লিপ্ত হয়েছ এটাই এতের অর্থ তাহলে বোঝা গেল তাহিদুর রুবিয়া অর্থাৎ যে আল্লাহকে রব হিসেবে মানা এটা অবশ্যই দাবি করছে যে একমাত্র আল্লাহরই আবাদত করা হবে আর কারো আবাদ করা যাবে না তাহলে তাহিদুর রুবিয়া ঠিক থাকে না অর্থাৎ কেউ যদি বলে যে আমার রব আল্লাহ আবাদত করে আরেকজনের অর্থ হচ্ছে সে আসলে আল্লাহকে রব হিসেবে মানেনি আল্লাহকে রব হিসেবে মানলে আল্লাহর বাইরে অন্য কাউকে কারো আবাদত করতে পারত না কারণ তাহলে কারণ সে স্বীকার করছে তাকে সৃষ্টি করেছে আল্লাহ তার রিজিক দিয়ে আল্লাহ তার পরিচালনা করে আল্লাহ তার জীবন মৃত্যু আল্লাহর হাতে এবং তার সব কর্মকাণ্ড আল্লাহ তালাই ভালো মন্দ সবকিছু তার নির্ধারণ করে দেন তাহলে অন্যের আবাদত কেন করবে এর অর্থ হচ্ছে সে এই জায়গাতে কোনো না কোনো তার খলল আছে সমস্যা আছে সে মনে মনে হয়তো আল্লাহ ছাড়া অন্য কেউ তার উপকার করতে পারে তার ক্ষতি ক্ষতি করতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ তার তার মনের খবর জানে বিশ্বাস করতেছে এই যেহেতু বিশ্বাসের কারণে সে অন্যদিকে চলে যাচ্ছে তাহলে তার তাহিদুর রবিয়া ঠিকমতো হয়নি সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি এই জন্য সে অন্যদিকে যাচ্ছে যেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে রব হিসাবে মেনেছে সে অবশ্যই একমাত্র এটার প্রতিষ্ঠিত থাকবে এবং এর মাধ্যমেই সে এটা এর এর কারণেই সে একমাত্র আল্লাহর ইবাদত করবে এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমে এক দুই জায়গায় উল্লেখ করেছেন এক জায়গায় বলেছেন ইন্দিনা কালু রব্বুন আল্লাহ সুম্মাস্তা কামু যারা বলবে আমার রব হচ্ছে আল্লাহ সুম্মাস্তা কামু তারপর তার ইস্তেকামত থাকবে অর্থাৎ আল্লাহকে রব হিসেবে মানার পরে ইস্তেকামত থাকার অর্থই হচ্ছে তারপরে একমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারো কিছু করবে না অন্য কারো কাছে যাবে না সুমস্তাকামু আলাইহিম মৃত্যুর সময় তাদের কাছে নাজিল হবে ফেরিস্তা নাজিল হয়ে বলবে যে লাফু ওলা তাহজানু তোমরা পরেশান হয়েও না চিন্তিত হয়েও না তোমাদের কোনো ভয় নেই নিঃসংকোচিত থাকো আল আমসুরবিল জান্নাতিল্লাতি কুন্তুম তোরাদুন এমন জান্নাতের সংবাদ তোমাদের দেওয়া হচ্ছে যে জান্নাত দেওয়ার কথা যে জান্নাতের কথা আগে ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল কখন সেটা পাবে যখন তারা রব্বুন আল্লাহ বলে সুম্মাস্তাকামু রব্বুন আল্লাহ আল্লাহ আমার রব তাহিদুল রবিয়া প্রতিষ্ঠা করেছে তারপর ইস্তাকামু তাহিদুল উলহিয়া প্রতিষ্ঠা করেছে ওটা দাবি অনুসারে রব্বুল আল্লাহ বলে যথেষ্ট নয় ইস্তমাস্তাকাম তারপর তার ইস্তেকামত অর্জন করেছে অর্থাৎ এটার প্রতিষ্ঠিত ছিল আল্লাহ যেহেতু রব তিনি সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন মৃত্যু দিবেন তিনি এবং তিনি আমার ভালো মন্দ সবকিছু করেন নিয়ন্ত্রণ করেন সুতরাং তিনি ব্যতীত আর কেউ এবাদত পাওয়ার যোগ্য নয় এটাই ইস্তেকামত এর উপর থাকবেন এবং কখনো এদিক সেদিক আর কোন দিকে তাকাবেন না একমাত্র আল্লাহর ইবাদত করবেন একমাত্র আল্লাহ তার রব এই কথা তিনি রব শিখিয়ে দেওয়ার সাথে সাথে আবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে নির্ধারণ করবেন এইটা যদি করতে পারেন তাহলে ইস্তেকামুন ইস্তেকামাত হবে এবং এটা তার জন্য সুসংবাদ থাকবে দুনিয়াতেও মৃত্যুর সময় সুসংবাদ থাকবে মৃত্যুর পরও তার জন্য জান্নাত থাকবে এটাই আল্লাহ তালা সংবাদ দিয়ে দিয়েছেন কোরআনের অন্য আয়তে আল্লাহ তালা একই কথা বলেছেন ইনালাজিন কাল রব্বুন আল্লাহ সুম্মাস্তাকামু যারা বলবো রব্বুন আল্লাহ সুম্মাস্তাকামু ফলা খৌফুন আলহিম আলম হাজানুন তাদেরও কোনো খৌফ থাকবে না ভয় থাকবে না চিন্তা সংকোচিত থাকবে তারা তারা কোনো ভয় থাকবে না তাদের চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না কেন থাকবে না কারণ তারা তো একমাত্র আল্লাহর সাথে তাদের সম্পর্ক জুড়ে দিয়েছে আল্লাহকে রব হিসেবে মেনেছে সাথে সাথে তাদেরকে আল্লাহকে ইলা হিসেবে মেনেছে আবাদত আল্লাহর জন্যই করেছে আর কারোর জন্য তারা আবাদত করেনি এটা হচ্ছে ইস্তেকামতের অর্থ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহিদুল রুবুবিয়া যখনই আসবে সেটা তাহিদুল লোহিয়াকে বাধ্য করে যে অবশ্যই আল্লাহ তালাকেই রব হিসাবে মানার পরে আল্লাহ তালারই আবাদত করতে হবে আর কারো আবাদত করা যাবে না এই জন্য দেখি কবরে কিন্তু আমাদের যখন প্রশ্ন করা হবে তখন এই প্রশ্নটা আমাদের করা হবে সেটা হচ্ছে মান রব্বুকা তোমার রবকে এখানে কিন্তু মান ইলাহুকা আবার প্রশ্ন করে নেই হাদিসে আসেনি কারণ হচ্ছে যদি সে রব হিসাবে মেনে থাকে সে রবের দাবি হচ্ছে যে রব হিসেবে তুমি আল্লাহকে মানছো তো ঠিক আছে তার আবাদত তুমি করতে হবে আর কারো আবাদত করবে না কিন্তু যে ব্যক্তি আল্লাহর আবাদত করেনি যে আল্লাহর আবাদ ঠিক আল্লাহর আবাদ করেনি বা আল্লাহর আবাদ করেছে অন্যের আবাদত সাথে সাথে করেছে এর হচ্ছে আল্লাহকে তিনি সে রব মানেনি এই জন্য প্রশ্ন যখন হবে তার অর্থ দুইটাই বুঝতে হবে যে কবরের প্রশ্নের অর্থ হচ্ছে শুধু রব বানা যথেষ্ট নয় কবরের প্রশ্ন অর্থ হচ্ছে তুমি সত্যিকার অর্থে রব মেনে থাকো তোমার জন্য তুমি ইলাহ তাকে মেনেছ এবং আল্লাহর নাম ও গুণ স্বীকৃতি দিয়েছ এবং পরবর্তী যাবত কর্মকাণ্ড আল্লাহর সাথে তোমার সম্পৃক্ত হয়েছে শিরিক করনি তুমি আল্লাহকে ভয় পেয়েছ আল্লাহকেই তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছ এবং আল্লাহ আল্লাহ তালার কাছে আশা করেছ এবং আল্লাহ তালার কাছেই তোমার যাবতীয় সমস্ত প্রত্যাবর্তন আল্লাহর কাছেই ছিল এবং তাহার কাছেই তুমি সবসময় সকাল বিকাল তার তাকেই তুমি আহ্বান করেছো আর কাউকে আহ্বান করনি আর কাউকে আহ্বান করনি তার কাছেই উদ্ধার বিপদে উদ্ধার কামনা করেছ এই জন্য প্রশ্ন একটাই আসবে সেটা হলো প্রশ্ন যেটা আসছে যে কবরের প্রশ্নের মধ্যে একটি প্রথম প্রশ্ন হচ্ছে মার রব বুকা এর অর্থ হচ্ছে তোমার রব যদি মেনে থাকো ঠিকই তার ইলা দাবা যদি সেটা সেটা অনুসারে আমল করে থাকো তার মুখ দিয়ে বের হবে রব্বি আল্লাহ আর যদি না হয়ে থাকে দুনিয়াতে আল্লাহকে হয়তো মুখে বলেছে রব আল্লাহ আমার রব কিন্তু তার কর্মকাণ্ডে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আবাদ করেছে বা অন্য কারোর জন্য আবাদের কোনো অংশ নির্ধারণ করেছে বা আল্লাহর আবাদ করেনি এরকম অবস্থায় কখনো তার মুখ দিয়ে বের হবে না তার মুখ দিয়ে উত্তর বের হবে না রব্বি আল্লাহ এই এই এই উত্তরটি বের হবে না তাহলে আমাদেরকে বুঝতে হবে কখনো কখনো কোরআন এবং সুন্নায় সেখানে রবের কথা আসছে রব প্রশ্ন হবে রব সম্পর্কে প্রশ্ন হবে তখন মনে অবশ্যই থাকতে হবে যে রব সম্পর্কে যেখানে যেখানে প্রশ্নের কথা বলা হচ্ছে এর অর্থ হচ্ছে রবের যে দাবি সেটাও তারা পূরণ করেছে নাহলে তারা প্রশ্ন উত্তরগুলো দিতে পারবে না রব রব হওয়ার দাবি হচ্ছে যে একমাত্র তারই আবাদত করতে হবে তিনি ব্যতীত আর কারো আবাদত করা যাবে না একমাত্র আল্লাহর আবাদত করতে হবে কোরআন কারিমে বহু জায়গায় আল্লাহ তাল্লাহ এই জিনিসটি উল্লেখ করেছেন যে যদি তোমরা তাকেই রব মেনে থাকো তাহলে তার আবাদত করো প্রথম কোরআন কারিম প্রথম যে বাণী যে প্রথম যে দাবি আসছে সেটা হচ্ছে প্রথম যে নির্দেশনা আসছে সেটা হচ্ছে ইয়া ইউহান না রবুদু রব্বা কুমুল্লাজি খালাকুম মিনাফসিম ওয়াহেদা খালাকুম মিনাফসিম কাবলিকুম হে মানুষগণ তোমরা আবাদত করো এমন সত্তা ওই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন অর্থাৎ সৃষ্টি যিনি করেছেন তিনি আবাদ পাওয়ার যোগ্য আর যে সৃষ্টি করতে পারেন সে অপারক সে সে সে রব হওয়ার সে রব হওয়ার যোগ্য নয় সুতরাং তাকে আবাদত পাওয়ার যোগ্য নয় তো তাহলে বোঝা গেল যে কোরআনে কারিমে বহু জায়গায় নির্দেশনা এসেছে আল্লাহ তালা বলেছেন অন্য জায়গাতে যে আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ আল্লাহ খায়রুনাম্মা যে বলুন হে নবী আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সকল আল্লাহ যেন সকল প্রশংসা এবং তার বান্দাদের জন্য সেই বান্দাদের জন্য সালাম যাদেরকে আপনি পছন্দ করেছেন কারণ তারা আল্লাহর জন্য সমস্ত আবাদ নিহিত করেছে আল্লাহর জন্য প্রশংসা আল্লাহরই প্রশংসা করেছে আল্লাহকে রবিষয় মানছে ইলা হিসেবে আল্লাহকে মেনেছে কারণ রবিষয় মানার দাবি তারা পূর্ণ করেছে এই জন্য আল্লাহ খায়ুর নাম্মা ইশরিকুন তারা যে শিরিক করছে সেগুলি ভালো না আল্লাহ ভালো নিঃসন্দেহে আল্লাহ তালা ভালো আর কেউ আর কেউ ভালো নয় আল্লাহ আল্লাহ তালার সর্বোত্তম সর্বোত্তম সত্তা এটাই তাহলে বোঝা গেল যে অবশ্যই আমাদেরকে যখনই আমরা আল্লাহকে রব হিসেবে মানি তার দাবি অনুসারে আমাদেরকে আল্লাহর দাবিও সেটা আল্লাহকে রব মানার দাবি হিসাবে আমাদের তাহিদুল উলহিয়া বা একমাত্র আল্লাহর ইবাদ করতে হবে এটা প্রতিষ্ঠা করতে হবে নাহলে আমাদের দাবিগুলো আমাদের আল্লাহকে রব মানার দাবিটা প্রতিষ্ঠিত হবে না এবং তাহিদুল উলহিয়া হবে না তাহিদুর রবিয়া প্রতিষ্ঠা হয়নি তাহিদুর অলিয়া প্রতিষ্ঠা হবে না এই জন্য আমাদেরকে দুইটি জিনিসই সবসময় খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহকে রব মেনেছি এটা রবি আর আল্লাহকে আল্লাহর রব মানার যে দাবি যে আল্লাহর আবাদ করতে হবে আর কারে আবাদ করা যাবে না তাকে ইলা হিসাবে মানতে হবে এই জিনিসগুলো মেনেছি কিনা মানলে আমার তাহিদ ঠিক আছে না মানলে আমার তাহিদ ঠিক নেই আল্লাহ আমাদেরকে বিষয়টি আরও বোঝাতে হবে দান করেন আমরা পরবর্তী কোনো পরিবেশে আরও আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু